জুবাইর ইবনু মুতইম রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি এবং উসমান ইবনু আফফান রদিল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট গেলাম এবং বললাম হে আল্লাহ রসুল আপনি বানু মুতালিবকে দিয়েছেন আর আমাদেরকে বাদ দিয়েছেন অথচ আমরা এবং তারা আপনার সঙ্গে একই স্তরে সম্পর্কিত তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বানু মুতালিব ও বানু হাসিম একই স্তরের লায়স রহমতুল্লাহ আলহী বলেন ইউনুস রহমতুল্লাহ আলহী আমাকে এই হাদিসটিতে আরও বেশি বলেছেন যে জুবাই রদিল্লাহ তালাহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বানু আব্দ শামস ও বানু নওফালকে অংশ দেননি ইবনু ইসাক রহমতুল্লা আলহী বলেন আব্দ শামস হাসিম ও মুতালিব একই মায়ের গর্ভজাত সহদর ভাই তাদের মাতা হলেন আতিকা বিন্তু মুর্রা আর নওফাল ছিলেন তাদের বইমাত্রেও ভাই